বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ আসসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত রোজা রাখার মূল ও প্রধান উদ্দেশ্য হল আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা তাই যে ব্যক্তি একাগ্র চিত্তে আল্লাহর উপাসনা করবে তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না আর এই অবস্থায় সে আল্লাহ তালার কাছে উপস্থিত হবে সে নিশ্চয়ই আল্লাহর রহমতে জান্নাত লাভ করতে পারবে সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলছি সে বিষয়টি আসলে হলো কল্যাণময় রমজান মাসের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো এই যে এই মাসের প্রধান বিষয় হল রোজা রাখা সুতরাং এই মাসের রোজা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন অন্য মাসে রোজা রাখা ফরজ করেননি এই রমজান মাসের রোজা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন দুই নম্বর বিষয় হল এই মাসের মর্যাদাকে লক্ষ্য করে যে এই পবিত্র মাসেই আল্লাহ তালা তার পবিত্র কিতাব কোরআন অবতীর্ণ করেছেন মহান আল্লাহ এই রমজান মাসের পরিচয় দিতে গিয়ে এই বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন শাহরু রামাদান আল্লাদি উনজিলা ফিহে এল কোরআন হোদাল্লিনাস বাইয়ে নাতিম মিনাল হুদাওয়াল ফোরকান সুরা বাকারার মধ্যে এই আয়াতটি আপনারা পেয়ে যাবেন তিন নম্বর বৈশিষ্ট্য হল এই যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি সময় হলো খুবই আনন্দের সময় তার একটি আনন্দের সময় হলো যখন সে ইফতার করবে তখন সে আনন্দিত হবে আর যখন দ্বিতীয় আনন্দের কথাটি হলো যখন সে আল্লাহ তাবারকুয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে পরকালে তখন সে অত্যন্ত আনন্দিত হবে এবং আল্লাহ তাবারকুয়া আল্লাহর সাক্ষাতে সে অত্যন্তই আনন্দ ভোগ করবে প্রতিদিন রোজা ইফতার করার সময় মহান আল্লাহ অসংখ্য মুসলিম মানুষকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন তাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন আর এই মাসের মহামর্যাদার আর বৈশিষ্ট্যের কথা এটাও জেনে রাখা দরকার যে আল্লাহ তালা এই মাসে এমন একটি পবিত্র রজনী দান করেছেন যেই রজনীর এবাদতের মর্যাদা হচ্ছে এক হাজার রাতের এবাদতের চাইতে বেশি উত্তম এক হাজার রাত যাতে লাইলাতুল কাদার থাকে না তাহলে লাইলাতুল কাদারের লাইলাতুল কাদার রেখে দিয়েছেন আল্লাহ তালা এই রমজান মাসে এই লাইলাতুল কাদারের মঙ্গল থেকে যে ব্যক্তি যে ব্যক্তি বঞ্চিত হবে এই লাইলাতুল কাদারের রাত্রের মঙ্গল থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে সে ব্যক্তি প্রকৃতপক্ষে আরও অন্যান্য মঙ্গল বা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে সে সর্বহারা হয়ে যাবে এবং দুর্ভাগা হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তিকে এই সর্বহারা না করেন বা দুর্ভাগা না করেন আমাদেরকে যেন আল্লাহ তবরকতালা লাইলাতুল কাদারের মর্যাদা লাভ করার তৌফিক দান করেন এই পবিত্র রমজান মাসের আরও একটি বৈশিষ্ট্যের কথা হলো এই যে এই মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আটক করা হয় এই মাসের মধ্যে আরও কতকগুলি বিষয় রয়েছে এই মাসের বৈশিষ্ট্যের আরও কতকগুলি বিষয় রয়েছে সেই বিষয়গুলির অন্তর্ভুক্ত এটি একটি বিষয় যে এই মাসে অর্থাৎ রমজান মাসে যে ব্যক্তি উমরা পালন করবে সে ব্যক্তি সে ব্যক্তি একটি হজ পালন করার মতো পুণ্য লাভ করতে পারবে এই হাদিসটি সহি গ্রন্থে এসেছে সহি বোখারের মধ্যে আরও বিভিন্ন হাদিসের কিতাবে তো আমরা যারা রমজান মাসে সুযোগ সুযোগ পাব উমরা পালন করার আমরা উমরা পালন করার চেষ্টা করব তো আল্লাহ তবরকতালা যেন রমজান মাসের বৈশিষ্ট্য আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন আর এই বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্যগুলির দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি এই তফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত